وكانوا ثلاثمائة وبضعة عشر اعملوا إيه ما شئتم قد فقد غفرت لكم وبأنه لا يدخل النار أحد بايا تحت الشجرة كما أخبر به النبي صلى الله عليه وسلم بل لقد رضي الله عنهم ورضوا عنه وكانوا أكثر من ألف وأربعمائة ويشهدون بالجنة لمن شهد له رسول الله صلى الله عليه وسلم كالعشرة وثابت بن قيش بن شماس وغيرهم من الصحابة ويقرون بما تواتر به النقل عن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه وغيره من أن خير هذه الأمة بعد نبي أبو بكر ثم عمر ويسلسون بعثمان ويربعون بعلي رضي الله عنهم كما دلت عليه الآثار وكما أجمع الصحابة على تقديم عثمان في البيعة إلى آخره মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন আমাদের হৃদায়ত দান করেছেন সালাত এবং সালাম নাজির পেন মোহাম্মদ রসৌল্লাহ সাল্লামের উপর যার সাথী সঙ্গীগণ এম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া এবং রসুলগণের পরে আমাদের ধারাবাহিক আলোচনা আল আফিদ আল ওয়াসেতিয়ার আজকে পর্ব নম্বর হচ্ছে ৩৫ বিষয়বস্তু হচ্ছে সাহাবাই কেরামদের ফজিলত এবং আহলুসন্না অল জামাতের তাদের ক্ষেত্রে ভূমিকা বা বিশ্বাস এবং তাদের একের অন্যের ওপর শ্রেষ্ঠত্ব বা ফজিলত তাহলে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে সাহাবাইকরামদের মর্যাদা বা ফজিলত আর তারপরে আহলে সুনতল জামাত সাহাবাইকরামদের সম্পর্কে কি বিশ্বাস রাখেন আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে সমস্ত সাহাবাইকরামরা এক মর্যাদার নন বরং একজনের আর একজনের ওপর শ্রেষ্ঠত্ব বা ফজিলত রয়েছে বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ويقبلون ما جاء به الكتاب والسنة والإجماع من فضائلهم ومراتبهم আহলে সুন্নতল জামাত সম্পর্কে কারণ এই কিতাবে আহলে সুন্না এবং জামাতের আকিদা বর্ণনা করা হয়েছে শুরুতেই এই কিতাবে রয়েছে যে এই হচ্ছে আহলে সোনাতাল জামাতের আকিদা আল্লাহ রবুল্লা আলমী সম্পর্কে আরকানে ইমান ইসলাম সম্পর্কে তারপরে আসমা সেবা তহিদুল আসমা সিফাত সম্পর্কে বিশেষ করে আর তারপরে যে বিষয়গুলি ধারাবাহিক আলোচিত হয়েছে শেষ দিকে এই সাহাবাই কেরামদের সম্পর্কে আলেবাইদ সম্পর্কে হ্যাঁ উম্মাহাতুল মমি সম্পর্কে এসব বিষয়গুলি এবং এই উম্মাদ সম্পর্কে এইসব আলোচনা হয়ে এই কিতাব শেষ হবে আহলে সুনতল জামাত সম্পর্কে বলছেন যে কোরআন এবং সন্ন্যায় আর ইজমাতে যেই ফজিলতগুলি বর্ণিত হয়েছে কোরআন সন্ন্যায় বর্ণিত হয়েছে এবং তার উপর এজমা হয়েছে তাহলে এখানে তিনি বলতে চেয়েছেন যে দিন ইসলামের উৎস হচ্ছে হ্যাঁ? প্রথম কোরআনে করিম আর তারপরে রসৌল্লাহাম বা হাদিস আর তারপরে তৃতীয় হচ্ছে এজমা তো কোরআন সন্না এবং এজমার দ্বারা যেসব ফজিলত এবং যেসব মর্যাদার কথা তাদের প্রমাণিত তা সাদরে গ্রহণ করেন কবুল করেন কারা আহলে সন্না এবং অলজামা ويفضلون من أنفق من قبل الفتح وهو صلح الهديبية وقاتل على من أنفق من بعد وقاتل সাহাবাই কেরামদের একদল হচ্ছেন সাবেকিন আলাউলিন যারা অগ্রণী জি প্রথম সারির প্রথম যুগেই হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছেন যাদেরকে সাবেকুন বলা হয় আর কিছু সাহাবেকরা যারা পরবর্তীকালে কিছু বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন রসৌল্লাহ সাল্লাম জীবদ্দশায় তো হোদাইবিয়ার সন্ধির পূর্বে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে জেহাদ ফিসাবিল্লা করেছে ব্যয় করেছে ধন সম্পদ ব্যয় করা হোক আর নিজের হ্যাঁ, মেহনত পরিশ্রম ব্যয় করা হোক জেহাদ ফিসাবিল্লা সরাসরি জেহাদ করে অথবা এবাদত বন্দী হইক সবকিছু যারা হোদাইবার সন্ধির আগে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এবং ওয়াকাতাল এবং যারা সশস্ত্র জিহাদ করেছে বদরে ওহদে হ্যাঁ খন্দকে এগুলি হচ্ছে হদেবার সন্ধির আগে হদেবার সন্ধি কখন হয়েছে কত সালে ষষ্ঠ হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে কোন জেহাদ হইল বদর তৃতীয় হিজড়িতে অহদ চতুর্থ চতুর্থ হেজরিতে যেটাকে বলা হয়েছে যে ইয়ে, ওইরকম বড় কোনো জেহাদের এ নেই কিন্তু বদরে তারা এসে আবার কারণ অহদে প্রতিশোধ নিয়ে তাদের মনে বলছে বদরে আবার এসে প্রতিশোধ নেবে এরকম ছিল এই জন্য প্রস্তুতি ছিল সাহাবাই রামদের আর তারপরে পঞ্চম হেজরিতে হলো খন্দক ষষ্ঠ হিজড়িতে হোদেবের সন্ধি তো হোদেবের সন্ধির আগে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন জেহাদ করেছেন এবাদবন্দি করেছেন ইমান নিয়ে তারা তাদেরকে ফজিলত দিয়ে থাকে আহলে সন্নাথল জামাত ওই সমস্ত সাহাবাই কেরামদের ওপর যারা তারপরে ইসলাম গ্রহণ করে দিনের খেদমত করেছেন তাই বলছেন ওয়ফত আহলে সন্ন্যতল জামাত ফজিলত দান করে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকে ওই সমস্ত সাহাবাই কেরামদেরকে মান আন ফাঁকা মিন কাবলিল ফাতহে যারা বিজয়ের পূর্বে খরচ করেছে এই বিজয়ের পূর্বের ব্যাখ্যাটা কি এখানে অনেকেই হয়তো বা আপনাদের প্রায় সকলে বিজয় মানে শুধু মক্কা বিজয় বোঝেন তাই না কিন্তু কোরআনে কেরিমে যে বিজয়ের আয়াতগুলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যে আয়াতটি সুরা ইজাজা নসরুল্লাহ ওয়াল ফাতহ ফথমান এখানে বিজয় সেটা হচ্ছে মক্কা বিজয় সম্পর্কে সেটা হচ্ছে মক্কা বিজয় সম্পর্কে কিন্তু যেটা সুরাতুল ফাতে একটা সুরার নামই হচ্ছে সুরায় আল ফাত জানা আছে আর না হলে কারোর কাছে কোরআন থাকলে বের করেন সুরাতুল ফাত ২৬ পাড়ার হ্যাঁ সুরায় আহকাফ সুরায় মোহাম্মদ আর তারপরে সুরাতুল ফাত হ্যাঁ তারপরে সুরা গুজরাত জি এই সুরাতুল ফাতের প্রথম আয়াতটা কার মুখস্থ আছে লাকা ফতহাম হে নবী নিশ্চয় আমি ফতাহনা লাখা তোমাকে বিজয় দান করেছি ফাতহাম মবিনা সুস্পষ্ট বিজয় নসরে রয়েছে এবং বিজয় যখন আল্লাহর সাহায্য আসবে অলফাত এবং বিজয় আসবে আর এখানে রয়েছে তোমাকে আমি সুস্পষ্ট বিজয় দান করেছি ইন্না ফাতাহান ফাতাহ আল্লাহ মাতা কাদামিন আখার এই আয়াত কখন নাজিল হয়েছিল আয়াত মক্কা বিজয়ের সময় নাজিল হয়নি এই আয়াত তার দুই বছর পূর্বে নাজিল হয়েছে মক্কা বিজয় অষ্টম হিজড়িতে ঠিক না এই আয়াত নাজিল হয়েছে হৃদয় সন্ধির সময় হৃদয় বিয়ার সন্ধির কাল এই জন্য এই সুরাতে রয়েছে ওই গাছের তলায় বায়াতের কথা বায়াতের রেজওয়ান আল্লাহ আনিল মেনিনা ইজ সাজারা ওই বায়াতের কথা রয়েছে ওসমান আল্লাহ তাহার প্রতিশোধ নেওয়ার জন্য যে হয়েছিল বলা হয় কারণ জন্য বলা হয় যে আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করেছেন ওইসব কেরামদের ক্ষেত্রে যারা এই গাছের তলায় আল্লাহ ওই সব মমিন রাজি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন ইউবাইনাকা তাহাতা সারা যখন তারা বায়াত করছিল গাছের তলায় জি এই সুরাতে রয়েছে আল্লাহ নিশ্চয় হে নবী তোমার সাথে এখানে এই যে হোদেবের সন্ধিতে এখানে হোদেবের প্রান্তে যারা বায়াত করছে তারা যেন আল্লাহর সাথে বায়াত করছে তোমার সাথে শপথ করা আল্লাহর সাথে তাদের শপথ এগুলি পীরদের ক্ষেত্রে আয়াত নাই হ্যাঁ জি হ্যাঁ পীরদের বায়াত হচ্ছে বেদাতি বায়াত আর সন্ন্যতি বায়াত যা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়েছেন জি হ্যাঁ আর খোলাফে খোলাফের আশেদিন বা যুগে যুগে খোলাফারা খোলাফের আশেদিন না হইলেও বা নমায়েদের খোলাফারা আব্বাসী খালিফারা এইরকম ওসমানী খালিফারা যে কোনো যুগের খালিফারা যত যতদিন পর্যন্ত খেলাফত ছিল খালিফারা দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে কি নিতেন বায়াত নিতেন আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে এটা এখনো বহাল আছে তাই না জি বড় বড় যা নেতৃস্থানীয় ব্যক্তি আমির অমারা অলমা বড় বড় অলামা আর তারপরে এখানে যারা ওইরকম বিভিন্ন নেতৃত্বে বা প্রশাসনের নেতৃত্বে রয়েছে তারা যখন নতুন কেউ শাসন ক্ষমতায় আসেন বাদশাহ হোক অথবা বাদশার যারা স্থলাভিষিক্ত তারা তাদের হ্যাঁ সাথে কি করেন তারা বায়াত হয়ে থাকেন জি নেতৃত্বের বায়াত তাহলে এখানে বলছে মিন মান আনফাকা মিন কাবলিল ফাতে বিজয়ের পূর্বে যারা খরচ করেছে তাদের ওপর প্রাধান্য দিয়ে থাকেন ফজিলত দিয়ে থাকেন আহলে সোনাতাল জামাত ওইসব সাহাবাই কেরামকে যারা হ্যাঁ যারা বিজয়ের বিজয়ের পরে যারা বিজয়ের হ্যাঁ বিজয়ের পরে যারা ইসলাম ইসলাম গ্রহণ করেছে বা আল্লাহ রাস্তায় মেহনত করেছে পরিশ্রম করেছে জেহাদ করেছে তাদের ওপর বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ফজিলত দিয়ে থাকেন আহলে সন্নত আল জামাত এখানে বিজয় বলতে কি তাইম মতে এটা হচ্ছে সন্ধি সন্ধিকে এখানে বলা হয়েছে তাহলে এই এই কথাটি নেওয়া হয়েছে যে সমান হবে না ওরা যারা বিজয়ের পরে কি করেছে খরচ করেছে এবং জেহাদ করেছে তারা ওইসব লোকদের যারা মান আনফাকামিন কাবুল ফাতিওয়া কাহাতাল যারা বিজয়ের পূর্বে খরচ করেছে এবং সশস্ত্র জেহাদ করেছে তাদের এই এই বিষয়টি কোন সুরাতে রয়েছে না এই কথাটি সুরে হাদিদে রয়েছে এই কথাটি কোথায় রয়েছে সুরাতুল হাদিদে দেখেন কারোর কাছে কোরআন আছে সুরাহাদিদের আয়াত নম্বর দশ সুরাহাদিদের আয়াত নম্বর দশ আল্লাহর রব তাতে কি বলেছেন কাতাল সমান হবে না বরাবর হবে না তোমাদের মধ্য থেকে হিসাহাবা কেরামগুন মান আন ফাকামিন কাবলিল ফাথে যারা খরচ করেছে বিজয়ের পূর্বে ওরা এবং কাতার লড়াই করে জেহাদ করেছে ওরা এরা কাদের ওদের যারা পরে যারা খরচ করেছে এবং জেহাদ করেছে ওরা যারা বিজয়ের পূর্বে ইমান ইসলাম নিয়ে এসছে এবং খরচ করেছে জেহাদ করেছে তারা আজম ও দারা যাতেন মর্যাদাদের থেকে বেশি উঁচা বেশি উঁচা কাদের চাইতে মিনাল্লাদিন আনফাকু ওই সব সাহাবির চাইতে যারা খরচ করেছে মেম্বাদু পরে কিসের পরে এই বিজয়ের পরে ওয়াকাতালু এবং জেহাদ করেছে বুঝতে পেরেছেন এই আয়াতে তাহলে যে মিন কাবলিল ফাথে বলা হয়েছে বিজয়ের পূর্বে এইটি কোন বিজয় এটি হচ্ছে হদেবের সন্ধি যদিও এই বিষয়ে মুফাসরিনদের আর একটি মত রয়েছে কিন্তু আসলে দুই আয়াতের ক্ষেত্র দুটি সুরে ইজা জাহ বিজয় হচ্ছে মক্কা বিজয় ফতে মক্কা আর সুরাতুল ফাথের যে বিজয়ের কথা রয়েছে ইন্না ফাথা ফাথা মুবিনা এটা হচ্ছে হ্যাঁ? না এটা হচ্ছে হদেবের সন্ধিকে বিজয় বলা হয়েছে বরং সুস্পষ্ট বিজয় বলা হয়েছে এটা আমরা হয়তো বলতে গিয়ে অনেক সময় গবেষণামূলক না বললে বিজয় মানে মক্কা বিজয় এটা হচ্ছে মশুর তাই না কিন্তু আসলে এটা হচ্ছে সূক্ষ্ম তফসির আর এটা হচ্ছে সঠিক কথা হোদাইবিয়ার সন্ধিকে বিজয় কেন বলা হইল অথচ হোদাইবিয়ার সন্ধিতে যে দফাগুলি লিখা ছিল হ্যাঁ সেগুলিতে সবগুলি দেখা যায় যে মুসলিমদের হার হার হার ঠিক না জানা আছে না নেই যে বিষয়গুলি লিখা তার মধ্যে একটা কি ছিল প্রথম ছিল যে দশ বছরের জন্য চুক্তি হলো দশ বছরের জন্য চুক্তি হলো মক্কার লোক মদিনার মুসলিমদের ওপর কোন রকমের আক্রমণ করবে না আর মুসলিমরা মক্কার লোকদের কোন আক্রমণ করবে না ঠিক আছে দশ বছর চুক্তি হলো আরেকটি যখন এইরকম নিরাপদ চুক্তি হয়ে গেল তখন স্বাধীনভাবে মক্কার লোকেরা তাদের আত্মীয় স্বজন যারা ইসলাম গ্রহণ করেছে ওদের বাড়িতে যাতায়াত করতে লাগলো মোদিনাই কাফের কিন্তু যাই আমার ভাইকে দেখে আসি আমার বাপকে দেখে আসি আমার ছেলেকে দেখে আসি হ্যাঁ আমার মা বোন চলে গেছে দেখে আসি আচ্ছা আসে ওরা মুসলিম কাফের মক্কার এদের বাড়িতে চলে আসে এদের এখানে যখন আসে তখন ইসলাম শিখার সুযোগ পেয়ে যায় এরা ইসলামের দাওয়াত দেওয়ার বাড়িতে বসে বসে সুযোগ পেয়ে যায় মক্কা তো ঢুকতে দিবে না আর যদিও সন্ধির ভিত্তিতে ঢুকতে দিবে কিন্তু তারপর ওইভাবে হয়তো পৌঁছানো যাবে না বাড়িতে পেয়ে যায় এদেরকে একবার আসলে ইসলাম গ্রহণ করে নাই হ্যাঁ এদের দাওয়াতে এদের আখলাকে এদের চরিত্রে মদিনার সেই ইসলামিক সমাজ দেখে ইসলামকে আকৃষ্ট হয়ে যায় যে আর যদি ইসলাম কবুল কেউ নাও করে তো যে কট্টরপন্থী ছিল ইসলামের চরম শত্রু ছিল এইসব শত্রুতাটা হ্যাঁ নম্রতাই রূপান্তরিত হয়ে যায় এটাকে সবচেয়ে বড় বিজয় বলা হয়েছে এটাকে বলা হয়েছে ফাতে মুবিন ওরাও আসে এরাও যায় আবার মুসলিমরাও কারণ নিরাপদ এখন মক্কায় যেতে পারবো সন্ধি হয়ে গেছে হ্যাঁ তারপরে যায় যাওয়ার পরে মক্কায় আত্মীয় স্বজনদের বাড়িতে যায় যাওয়ার পরে একা একা ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেয় এই যে যাতায়াতের একটা সুযোগ সুবিধা হয়ে গেল জি এবার বুঝতে পারছেন তো এইখানে ফাতে মবিন যেটা সুরাতুল ফাত সেটা হচ্ছে হোদাই বিহার সন্ধি হোদাই বিহার সন্ধিতে বাহ্যিক মনে হচ্ছে যে মানে হ্যাঁ? নথি স্বীকার করতে যেটা বলছে নথি স্বীকার করতে হচ্ছে কাফেরদের কাছে কি একটা পয়েন্ট ছিল তার মধ্যে যে যদি কোনো মুসলিম মোরতাদ ইসলাম গ্রহণ মোরতাদ হয়ে মক্কা পালিয়ে যায় তো ফিরিয়ে দেওয়া হবে না আর মক্কা থেকে কেউ যদি মুসলিম হয়ে ইসলাম গ্রহণ করে মদিনা এসে আসবে নাই তো ফিরিয়ে দিতে হবে সবচেয়ে বড় কঠিন এটা ছিল সাহাবেকমদের জন্য উমর জন্য এটা কেমন করে হইতে পারে আমরা কি হকের ওপর না আমরা হকের ওপর আর এই দিনে হক গ্রহণ করে ইসলাম গ্রহণ করবে আর আসবে আসনি আমাদের ভাইয়েরা মুসলিম হয়ে আর ওদেরকে ফিরিয়ে দেবো মানে এটা মেনে নিতে পারি না মানানোই মুশকিল ওমর রাজি আল্লাহ নবী সাল বলছেন যে মেনে নাও কারণ নবী সাল্লাহ যে মেনে নিচ্ছেন এতে ওহি ওহিতে মেনে নিচ্ছেন আল্লাহ বলছে যে এতেই রহস্য আছে এতে রাজি হবে এই কাফার না হলে রাজি হবে না তোমরা যখন নতি স্বীকার করবে তখন আনন্দিত হবে কিন্তু আল্লাহ যে এতে হেকমা রেখেছে রহস্য রেখেছে আর যেটা ওরা জানে না যে ষষ্ঠ হিজড়িতে হতে এবার সন্ধি আর ওরাই চুক্তি ভঙ্গ করবে দুই বছর আল্লাহ তো সব জানছেন ওরাই চুক্তি ভঙ্গ করবে হ্যাঁ, মুসলিমদের মিত্র গোত্রের উপর হামলা করে আর তারপর তখন চুক্তি যখন ভঙ্গ হয়ে যাবে তখন আমরা মক্কা বিজয়ের সুযোগ পেয়ে যাব মক্কা এ বছর তো যেতে দিব না এখান থেকে ফিরে যাও আগামী বছর আসবে মাত্র তিন দিন তিন দিনের মধ্যে ফিরে বেরিয়ে যেতে হবে আর হ্যাঁ অস্ত্র নিয়ে আসতে হবে না থাকলে লুকানো থাকবে জি যাই হোক আর হতে সন্ধির দিকে বিস্তারিত যাচ্ছি না তো এই কথা যে ইমামের তাইম রাহমহল্লা নিয়েছেন ওই সুরাতুল হাদিদের আট নম্বর দশ থেকে যে আটটি বললাম এটা হচ্ছে আহলে সুনাতল জামাতের আকিদা যে তারা ফজিলত দেয় কাদেরকে যারা সাবেকিন সাহাবাই কেন যারা হোদেবের সন্ধির আগে ইসলাম গ্রহণ করছে হয় মক্কি জীবনে আর না হলে মদিনার জীবনে কিন্তু ষষ্ঠ হিজড়ির আগে ওদেরকে ফজিলত দেয় যারা ষষ্ঠ হিজড়ির পরে সপ্তম অষ্টম নবম আর তারপরেও যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে হয়তো ষষ্ঠ হিজড়ি সপ্তম হিজড়িতে কিন্তু মক্কা বিজয়ের আগে তাদেরকে ফজিলত দেয় মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে তো অনেকে মন চাইছিল না তারপরে যান বাঁচাবার জন্য প্রথম প্রথম ইসলাম গ্রহণ করেছে আর তারপরে তখন অন্তরে হ্যাঁ, ইমান শক্তিশালী হয়েছে তাদের জি যারা অধিকাংশই হোনানের যুদ্ধে যখন তীরের বর্ষণ শুরু হইলো হ্যাঁ হাওয়া গোত্রে তখন সব এমনভাবে ছত্রভঙ্গ হয়ে গেল যে ভালো ভালো সাহাবেকেরামরা বিব্রত হয়ে তাদের দেখা দেখি যে না আর টিকা যাবে না মনে হয় জি এরাই আসলে প্রথমখানে হ্যাঁ পরাজয়ের কারণ হয়েছিল আর তারপরে রসুল্লাহাম সামনের দিকে বাড়ছেন আর এলাইয়া এবাদ আল্লাহ কোথায় যাচ্ছ তোমরা ফিরে আসো সাহাবাহিকেরাম যারা খাঁটি সাহাবাহিকেরাম চিন্তা করি কথা তো ঠিকই আমরা যাচ্ছি কোথায় পালিয়ে এরা তো সব নিউ মুসলিম পালিয়ে যাচ্ছে আমরা পালিয়ে যাবো আর রসুল্লাহাম পিছন থেকে ডাক দিচ্ছেন আর আমরা পালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসলেন আবার যুদ্ধ শুরু আল্লাহ বিজয় দান করলেন আল্লাহ দেখেও দিতে চাইলেন যে তোমাদের মনে মনে একটা গর্ব হয়েছিল আনন্দ হয়েছিল ঈদ আজাবাদ কাসেরাতকুম সংখ্যাধিক্য তোমাদেরকে চমৎকৃত করেছিল আনন্দিত করেছিল হ্যাঁ যে আরে দশ হাজার যেমন তো কিন্তু দশ হাজারে যায় না যে আমরা পুরাতন খাঁটি মুসলিম কয় হাজার আর এইসব নিয়ে মুসলিম এক্ষুনি মক্কা বিজয় হয়েছে আর ওখান থেকে মাত্র দশ পনেরো দিন হয়নি আর ওখানে যুদ্ধে চলেছে পীরের বর্ষণা টিকবে কি করে জি কারণ ইমান এখনো অত মজবুত হয়নি আল্লাহ আকবর বলছেন তারপরে ওয়ুকাদ্দে মোন মহাজেরিন আল আনসার তারপরে সাহাবাই কামদের দুটি দল রয়েছে একটি হচ্ছে মহাজেরিন আরটি হচ্ছে আনসার মহাজেরিন কারাকে বলা হয় যারা মক্কাতে নাই হেজরত রয়েছেন ঘর বাড়ি সবকিছু ছেড়ে ধন সম্পদ সব ছেড়ে এসছেন আশ্রয় নিয়েছেন যান বাঁচাবার জন্য না ইমান রক্ষার জন্য এবং রাসুল উল্লাহাম সাহায্য করার জন্য এক নম্বরে আর তারপরে তখন জানের বিষয়টি মানুষের একজন মমিনের আর আনসার যারা মহাজারিনদেরকে আশ্রয় দিয়েছে মদিনাবাসী শ্রেষ্ঠত্ব কার রয়েছে আলোচনাতার কাছে মহাজেররা দেশ তুলনায় শ্রেষ্ঠ কেন এর কারণ যদি কেউ জিজ্ঞেস করে খালি মৌখিক বললে হবে যদি কেউ জিজ্ঞাসা কেন আপনি মহাজারিনকে কি করে মক্কায় আর লোকদেরকে কি করে মদিনার আনসারিদের ফজিল দিচ্ছেন আপনি হ্যাঁ, দলিল বলছেন যে আল্লাহ রাবুল্লা আলম যে আয়াতগুলি মহাজির আনসার কথা বলেছেন সেখানে আগে মহাজির আর তারপরে আনসার জি ওসাবে কোলান আউআলুন আমিনাল মহাজেরিন আওয়াল আনসার সুরাই তবর আয়াত নম্বর একশত ওসাবে কোনাল আউআলুনা মিনাল মহাজেরিন ওয়াল আনসার সুরে হাসরে যদি দেখেন ওই রকমই লীল ফকার আয়ের আল্লাদিন ওখরে জমিন দেয়া রহিম আগে ফকারা মহাজরিন আর তারপরে ওয়াল্লাদিন আত্তাবাউদ্দার আল ইমান আনসারদের কথা পরের আয়াত আরো বিশ্বাস করে আহলে সুন্নাতাল জামাত যে বদরে যারা অংশ নিয়েছিলেন তাদের সংখ্যা ছিল ওয়াকানু সালাসামিয়া আসার তিনশোর অধিক মানে তিনশো তেরো অথবা চোদ্দ তিনশো আর দশ আর বিদা বলা হয় তিন থেকে নিয়ে দশ পর্যন্ত বা নয় পর্যন্ত নয় পর্যন্ত তাহলে তিনশো দশের অধিক এর মানে করো বেদাত আসার মানে বলবো দশের অধিক জি তো তিনশো তেরো জন এদেরকে আল্লাহ বলেছিলেন সম্বোধন করি আসমান থেকে এই কথা রসুল্লাহ সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন এমালু মাসে তুম হে বদরের মুজাহিদিনরা তোমরা যা আমল করো করো যা চাও তোমরা কর্ম করো আমল করো এর মানে এই নয় যে কাবিরা গুণা করো হ্যাঁ এর মানে এই নয় যে ফরজ ছাড়ো নামাজ পড়ো না পড়ো সলা আদায় করার নাই করো এর মানে এই নয় যে জাকাত দেওয়ার না দাও এর মানে এই নয় যে হজ করার নাই করো আর শ্যাম পালন করার না করো এটা অর্থ নয় আসলে শেখ সাহুল ফজান এর কি ব্যাখ্যা করেছেন ওনার ব্যাখ্যাতে আপনাদের শোনাচ্ছি এবং তিনি নকল করেছেন যে কথাটি গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে শোনাচ্ছি বলছেন যে আহলে সোনাদ বিশ্বাসী যে বেআল্লাহ কাল আলী আহলে বাদিন আল্লাহ বলেছেন বদরের মুজাহিদিনদেরকে ওয়াকানু অবিজাত আসার তাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন এ মালুম আসে তুম যা চাও তোমরা আমল করো ফাকাত গাফার তুলাকুম তোমাদেরকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ অন্তর জানি কিনা আল্লাহ সবকিছু জানেন কিনা আল্লাহ যেমন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যতে আমি আপনি যে কতদিন বাঁচবো এটা জানেন না জানেন না তো আল্লাহ যার সম্পর্কে জানেন যে এই লোক জীবনে আমাদের সবার জানা সম্পর্কে আল্লাহর জানা আছে কিনা যে আমরা কে জীবনে একক নামাজ ছাড়বো না আর কে আছে যারা পাক্কা খুব নামাজি এখন তাহাজুদে পড়ছে একসময় কি নামাজ ছেড়ে দেবে এটাও জানেন কিনা আল্লাহ এবার তাহলে বুঝে গেছেন কেন আল্লাহ ঘোষণা করেছেন যে যা আমল করো করো আমি মাফ করে দিলাম আল্লাহ জানছেন যে তিনশো তেরো জন এই যে মুজাহিদিন বদর হ্যাঁ এরা আগামীতে এমন কোন আমল করবে না যেটা জাহান্নামের যাওয়ার কারণ হয় এমন কোন কাবিরা গুণা করবে না যেটা জাহান্নামে যাওয়ার কারণ হয় অথবা এরা কেউ হ্যাঁ ফরজ কেউ পরিত্যাগ করবে না ফরজ কেউ ঘাটতি করবে না জি সুতরাং শেষ পরিণাম জান্নাত যা আমল করো করো এর মানে এই নয় যে এগুলো কমিয়ে দাও পাঁচ অক্ত নামাজ কমাইতে পারো না কারো অধিকার নেই আম্বিয়া রসুলগণের অধিকার ছিল না জি হ্যাঁ কারণ এই কথা যদি স্বাধীনভাবে এই জন্য কোরআন এবং হাতি স্বাধীনভাবে বোঝা যায় না কোরআন এবং সন্নাকে বুঝতে হবে কোরআন সন্ন্যার আলোকে এবং সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কিভাবে বুঝেছেন আল্লাহ আহমেদ সালাফি সালে কেন আমরা কিভাবে বুঝেছেন এটি হচ্ছে কার বিশ্বাস আলে সোনাতের জামাতের বিশ্বাস ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ থেকে শেখ সালেল ফৌজান হাফেজাহুল্লাহ কিতাবে নকল করছেন ইমাম ইবনুল কাইমের কিতাব রয়েছে একটি আল ফওয়াইদ তাতে বলছেন তিনি পৃষ্ঠা ষোলো প্রথম খণ্ড পৃষ্ঠা ষোলো কিতাবটি আমার কাছে আছে আমাদের লাইব্রেরিতে বলছেন আশকাল আল কাসির মিনান্নাস মানাহু বলছেন যে অনেক আলেমদের কাছে বা মুসলিমদের কাছে এই বাক্যটির অর্থ বড় মুশকিল জটিল হয়েছে কোনটা এ মালুমা সেতু যা চাও তোমরা আমল করো কর্ম করো ফাঁকাত গাফার তো তোমাদেরকে ক্ষমা করে দিলাম মানে আপনাদেরকে যদি বলা হয় যে আপনারা যা ইচ্ছা তাই করেন সব মাফ তো আপনারা সাধারণ জ্ঞানে কি বুঝবেন যে নামাজ পড়ি আর নাই পড়ি রোজা রাখি আর নাই রাখি এবার গরমের দিন তাহলে রোজা রাখি আর না রাখি তো মাফ হয়েই গেছে তো দেখি না এটা কি বোঝানো হয়েছে না এটা বোঝানো হয়নি বলছেন যে অনেক লোকের জন্য এই বিষয়টি বোঝা এই জন্য জটিল হয়েছে সোম্মা জাকার আকুয়াল হাফিজ আলে তারপরে এই সম্পর্কে বিভিন্ন মন্তব্যগুলি উল্লেখ করেছেন সোম্মা কালা তারপরে বলছে কাইম রাহেমাহুল্লাহ অন্য অন্যদের উক্তিগুলি নকল করার পরে ফেললে ফাল্লাজি নজুন্ন ফিজা আলিখা যা আমি এই মর্মে বিশ্বাস করি আল্লাহ আলাম আল্লাহ বেশি জানেন যে আন্না হাজা খেতাবুল্লে কৌমিন এই কথাটি সম্বোধন এমন একটি সম্প্রদায়কে অর্থাৎ সাহাবাই কেরামদেরকে কারাকে বিশেষ করে বদরের মুজাহিদিনদেরকে বদরের অংশগ্রহণকারী তাদের আলিম আল্লাহ সুবাহানাহু আল্লাহ সুবাহানাহু তাদের সম্পর্কে জেনে নিয়েছিলেন যে আন্নাহম তারা তাদের দিন পরিত্যাগ করবে না দিনের উপর অটল থাকবে বলি আল ইসলাম বরং ইসলামের উপর তারা কি করবে মৃত্যুবরণ করে ও আন্নাহম কাদু না এই নয় যে কোনো গুণায় হবে না তারা হ্যাঁ নিষ্পাপ এটাও নয় মাসুমও নয় তাই বলছেন যে হ্যাঁ হতে পারে কাদু কারিফুন মায়ু কারিফ হু গাই রহমিনা জুনুব অন্য অন্যদের যেমন ভুল ভ্রান্তি হয় গুণা হয় হতে পারে তাদের কিন্তু গুণা হলে গুনার ওপর অটল থাকবে না হ্যাঁ গোনা থেকে তারা তবা করে নেবেন কি নেবেন না এটাও আল্লাহ জানেন কি জানেন না ওইটাও আল্লাহ ভালো করে জানেন আমাদের সম্পর্কে আমাদের গোনা হবে এটাও জানেন আর গোনা থেকে আবার তবা নসিব হবে কিনা এটাও জানেন কিনা আল্লাহ গোনা সাগিরা হবে না কাবিরা হবে এটাও জানেন কিনা আল্লাহ তো আল্লাহ ওই সাহাবাই কেরাম যারা বদরের অংশগ্রহণকারী তাদের সম্পর্কে তা জানতেন ওয়ালাকিন লাহ সুবহান মুসরিন আলিহা তবে আল্লাহ তাদের যদি ভুল ভ্রান্তি হয়ও আল্লাহ তাদেরকে গুনহার ওপর পাপের অটল রাখবেন না বা লিওয়াফে কোহমলে তওবাতির নাসুহ বরং আল্লাহ তাদেরকে শক্তি সামর্থ্য তৌফিক দেবেন খালেস তওবার ওস্তেকফার ইস্তেকফারের ও হাসানাতেন এত নেকির যে তামহু আসারা যা আলে গুণা হইলেও সেগুলোকে মুছে দেবে কারণ কোরআন করিম কেরেছে ইন্দাল হাসানাতে ইউজ না সৈয়াত নিশ্চয় নেকিগুলি কি করে গোনাগুলিকে মুছে দেয় মিটিয়ে দেয় আহলে সনতল জামাত আরো বিশ্বাস করে অবে আন্নাহ নার আহাদন বায়া তাহাতা সাজারা আর জাহান নামে যাবে না ওই সমস্ত সাহাবাইকে আমরা বা তাদের মধ্যে কোন একজন যারা বায়াত করেছে রাসুল্লাহ সব সাথে গাছের তলায় হদেবের সন্ধি তা হদেবের সন্ধিতে কত লোক ছিল চোদ্দশোর বেশি ছিল বলছেন কেমন আখবর বিহীন নবী যেমন নবী করিম সাল্লা বলেছেন এই কথাটি একটা হাদিস থেকে নেওয়া হয়েছে এক তারা জাহান নামে যাবে না যারা এবার সঙ্গে হাজির হয়েছে দুই নম্বর যে বাল্লাদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের ওপর রাজি হয়ে গেছেন আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর ওপর রাজি হয়ে গেছে আল্লাহর নিয়ামত পেয়ে বা হয়ে যাবে জি জান্নাতে বরজাখি জীবনে রাজি হয়ে গেছে আর জান্নাতে তারা রাজি হয়ে যাবে এই কথাটি রয়েছে কোরআনে খেরিমে তাই না লাকাদি আল্লাহ আনিল মেনি না ইদিও বায়ুনাকা তাহতার সাজারা আল্লাহ ওদের রাজি হয়ে গেছেন ওয়াকানু আকসার মিন আলফ ও আরবামিয়া এদের সংখ্যা চোদ্দশোর বেশি ছিল আর যে বিষয়টি বললাম যে লায়াত খলুন্নার আহাদন বায়াত আহাতাসা যারা যারা গাছের তলায় বায়াত করেছে তারা কেউ জাহান নামে যাবে না এটি হাদিসটা শোনাই আপনাদেরকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন এ হাদিস সহি মুসলিমে রয়েছে হে হাদিস সহি মুসলিম দুই বলছেন রসুর উল্লাহাম জাবের বর্ণনাকারী লায়াত খুরুন নার আহাদুন বায়া সাজারা এমন কোন ব্যক্তি জাহান নামে যাবে না ওদের মধ্য থেকে যারা গাছের তলায় বায়াত করেছিল আর যে কথাটি বদর বদরের সাহাবাই কেরামদের সম্পর্কে বদরি সাহাবাই কেরাম সম্পর্কে বলা হইল সেটা সহি হাইনের হাদিস রয়েছে সহি বখারি মুসলিম হাদিস রয়েছে হাতে বিভিন্ন আবি তার ওই যে চিঠি পাঠানোর ঘটনা কারো ঘটনা জানা আছে তার কোনো আত্মীয় মক্কা ছিল না হ্যাঁ পরিবার ছিল কি করেছিলেন যে ওদের জন্য একটু দেখাশোনা করে সেজন্য একটা চিঠি লিখি গোপন রহস্য রসুল্লাহ সাল্লাম কখন কি করতে চাইছেন এ সম্পর্কে একটা মহিলাকে চিঠি দিয়ে পাঠিয়েছিল চিঠি সম্পর্কে ওহি হয়ে গেল চিঠিটা নিয়ে আসা হলো উদ্ধার করে ওই মহিলা নিয়ে যাচ্ছে এক মহিলা নিয়ে যাচ্ছিল মক্কায় আর তারপরে সাহাবিরা আবু মারা বলছেন যে ইয়া রসুল্লাহ অনুমতি দেন এর গর্দন উড়িয়ে দিই রসুল্লাহ বলেছেন অমায়ুদ্রিক তুমি কি জানো আল্লাহ ইত্তালা আল্লাহ আহলে বাদরিন হতে পারে হতে পারে মানে এই সন্দেহ না মানে নিশ্চিত যে আল্লাহ তাদের অন্তর সম্পর্কে ওয়াকিফাল হয়েছেন যে এই বদরীরা কখনো মোরতাদ হবে না ইসলামের দুশ্মন হবে না ইসলামের খেলাফ বা ইসলামের ক্ষতির কাজ করবে না যদি বাহ্যিক তোমাকে মনে হচ্ছে যে বড় অন্যায় কাজ করেছে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে তাই না এটা আজকালকার জামানে যদি করা হতো এটা এটা হচ্ছে দেশদ্রোহিতা ঠিক কিনা একটা দেশের আরেক দেশের সাথে যুদ্ধ লাগছে আর যদি খবর দিয়ে দেয় যে এই হতে হতে যাচ্ছে দেশদ্রোহিতা না সোজা ফাঁসিতে চড়বে কি বলেছিলেন যে আল্লাহ আসমান থেকে বলে দিয়েছেন এই কথা রসুল্লাহাম তারপরে নাম ধরে ধরে যেসব সাহাবাই কেরামদেরকে রসুর সার্টিফিকেট দিয়েছেন সাক্ষী দিয়েছেন যে ওরা ওরা জান্নাতি তাদের সম্পর্কে আলোচনা তো বলে যে অমুক অমুক জান্নাতি ওয়াসাদুন আবিল জান্নাত জান্নাতের সাক্ষী দেয় আহলে সুন্নাতরা লেমান ওই সমস্ত সাহাবাই কেরাম সম্পর্কে যাদের সম্পর্কে রসুর উল্লাহ সাক্ষী দিয়েছেন যেমন কালা আশারা কালা আশারা মানে আসাম ওবাসারা দশ জন সাহাবি কেউ নাম বলতে পারেন হুম দেখি দশজন সাহাবির নামটা একটু করা যায় রিপিট করা যায় সময় চলে যাচ্ছে হ্যাঁ ওমর ওসমান আলী হম আবু ওবায়দা বিন যারা হ্যাঁ আবু ওবায়দুল্লাহ না আবু ওবায়দা হ্যাঁ আব্দুর রহমান বিন আউফ জুবাই বিন আওয়াম তালহা বিন ওবায়দুল্লাহ তালহা বিন ওবায়দুল্লাহ হ্যাঁ অবকাশ জি আর একটা বাকি আছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাদের কাছাকাছি সাদের কাছাকাছি হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ভগ্নিপতি জি সাইদ ইবনে জৈদ ইবনে আমর ইবনে নোফাইল গোটা পুরোপুরুষ নাম সঈদ ইবিনে জায়দ ইবিনে আমর ইবিনে নোফাইল সঈদ ইবিনে জায়দ আর কি জি আমরা কিন্তু এরকম করে মুখস্থ করিনি জি আমাদের একজন ওস্তাদ ছিলেন তো আরবি কবিতার ছন্দে মুখস্থ করিয়েছিলেন তো ওই ওই যে একবার মুখস্থ করেছি ক্লাসে বসে ওই ক্লাসে বসে মুখস্থ করেছি আর একটা খাতাতে নোট করে নিয়েছিলাম যে বাই যদি ভুলে যাই কারণ স্মৃতিশক্তি খেয়ানত করতে পারে বিশ্বাসঘাতকতা করে করে না করে না কিন্তু খাতা কলমে লিখলে বিশ্বাসঘাতকতা করবো খাতা হেফাজতে তাকলি হইল তো খাতাতে লিখেছিলাম পুরাতন ডায়েরিতে আমার সেই ছাত্র জীবনের ২০ বছর বয়সের কথা বলছি আমার ছেলে মেয়েদেরকে আমি এভাবে মুখস্থ করেছি ওই কবিতাটি জি যাতে ওই কবিতা থেকে কবিতা ওদের মুখস্থ করা সহজ দু লাইনের শুধু কবিতা আছে ছন্দ ছন্দে তাড়াতাড়ি মুখস্থ থাকে ঠিক না জি হ্যাঁ। তো আশা মুবাসরা হয়ে গেল জি তারপরে সাবেদিবিন ছিলেন সাম্মাস উনি ছিলেন হ্যাঁ বক্তা একজন খতিব জি হ্যাঁ তো ওনাকে জানার সার্টিফিকেট দিয়েছেন ওয়াগাই রহমিনা সাহাবা এছাড়া অন্য আরো সাহাবাই কেরাম যেমন একজন বলে রাসুল আল্লাহ যখন নবী বলেন সত্তর জন বিনা হিসাবে বিনা যাবে জান্নাত যাবে তখন কে ছিল সেটা ওকা সাহেব মেহসান কেতাব তোমাদের বলেছেন ওকা সাহেব হাসান ওদুল্লাহ জালানি মেন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত তাহলে তো জান্নাত সার্টিফিকেট পেয়েছেন আন্তা মিনহুম জি হ্যাঁ এইরকম বেশ কিছু সাহাবাই কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এইরকমই ইহুদিদের আলেম আবদুল্লাহ বিন সালাম একটি হাদিস দ্বারা প্রমাণিত তাকেও রসুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বা সাক্ষী দিয়েছেন তার সম্পর্কে এই জন্য ওয়াগাইরম বলে ছেড়ে দিয়েছেন ওয়াইকির রোনা বেমা তাওয়া তারা বেহিন নাকুল আন আমির আলিবিন আলিব এখানে আগের আলোচনার আগে বাকি সাহাবে কেরাম সম্পর্কে কি বলবেন তাহলে যাদের সম্পর্কে নাম ধরে ধরে সার্টিফিকেট দেননি আর এ কথা বলেননি যে তারা বদরিও না আর তারা হদেবের সন্দিত হাজির হয় না তাহলে তাদের সম্পর্কে কি বলবেন হ্যাঁ এই বিষয়টা জেনে নিত হ্যাঁ রদি আল্লাহ আনহ রাজু আনহ জি তাদের সম্পর্কে কি বলবেন এটা এটা কথা শেখ সরেল ফৌজান এখানে উল্লেখ করেছেন কারণ কথাটি জেনে রাখা ভালো বলছেন তার ভাষায় বলি এরশাদু আহলু সুন্নাত আল জামা বিল জান্নাত লেমান শাহেদ আল্লাহ রসুল আলী আলিক বলছে আহলে সোনাত আল জামাত ওর জন্য নাম ধরে সার্টিফিকেট ওই সাহাবির জন্য যার জন্য রসুল্লাহ নাম ধরে ধরে সার্টিফিকেট দিয়েছেন আর যার জন্য নাম ধরে ধরে দেননি আর তারা বদরি সাহাবিও না আর হদেবের সন্ধিতেও উপস্থিত সাহাবি না তাদের সম্পর্কে কি বলবেন বলছেন আম্মা মাল্লাম ইয়াসাদুল্লাহ রসুল সাল্লাম জান্নাতে যার জন্য নাম ধরে রসুল্লাহ সার্টিফিকেট বা সাক্ষী দেননি যে অমুক জান্নাতি অমুক জান্নাতি ফালাইয়া সাদুন আল্লাহ আহলে সতল জামাত নাম ধরে সার্টিফিকেট দেই না কেন অনেকে বেদাতিরা কিন্তু এই কথাটা হয়তো ধরতে চাইবে হ্যাঁ দেখো দেখো সাহাবে কেমন সময় কি বললো কিন্তু চিন্তা করে কথা বলতো কেন আপনি সার্টিফিকেট দিতে পারবেন না নাম ধরে যে অমুক সাহাবি জান্নাতি আমি সার্টিফিকেট দিচ্ছি আপনি যে সার্টিফিকেট সাক্ষীটা দেবেন সাক্ষীটা কিসের ভিত্তিতে দেবেন হয় কোরআন আয়াত হইতে হবে না হাদিস হইতে হবে যখন নাই তারপর যদি আপনি সাক্ষী দেন বা সার্টিফিকেট দেন তাহলে আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যার আপনার জ্ঞান নেই এটা কাবিরা গোনা কিনা তাই বলছেন লেআন্না ফি হাজা তাকাউলান আল্লাহ কারণ যার সাক্ষী আল্লাহ দেননি তার রসুলাম দেননি এই রকমের সাক্ষী আপনার আমার দেওয়া সাধারণ একজন মুসলিমের দেওয়া আল্লাহ সম্পর্কে মন গড়া কথা বলা বা নিজের পক্ষতে কথা বলা তবে তাই বলে কি তারা জান্নাতি না বলছেন লাকিন ইয়ার জুন আলীল মোহসেনিন আল মুসিন তবে আহলি সতাল জামাত যারা সৎকর্মশীল নিষ্ঠাবান তাদের সম্পর্কে জান্নাতের আশা রাখেন এবং আল্লাহ রহমতের আশা রাখেন তারা জান্নাতি ওয়া খাফুন আল মুসিন আর কেউ যদি কোনো মন্দ কাজ করে তাহলে তার সম্পর্কে হ্যাঁ আশঙ্কা করেন এটা হচ্ছে আম কথা যদিও সাহাবাই কেরামদের ক্ষেত্রে ইনশাল্লাহ সবাই কিন্তু আমরা নাম ধরে সার্টিফিকেট দেওয়ার সম্পর্কে যেহেতু দলিল আমাদের কাছে নেই সেই জন্য ওইভাবে দেব না আর এই কথাটি শুধু সাহাবাই কেরামদের সম্পর্ক নয় বরং পরবর্তীকালের কারো সম্পর্কে আজকাল যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে অমুক শহীদ শহীদ মানে কি জানাতি না একজন কেউ যদি মজলুম হয়ে মারা যায় সাধারণত বাহ্যিক আমরা দেখলাম মজলুম হয়ে মারা গেল তো শহীদ বলছে না বলছে না হ্যাঁ আর স্বপ্নের কিচ্ছা কাহিনী তার জন্য গড়ে নিচ্ছে তো এই যে সার্টিফিকেট দিচ্ছেন কেমন দিন আল্লাহ জিজ্ঞেস যদি করে যে তুমি যে শহীদ বলেছিলে তার মানে জান্নাতি তো শহীদ বলার তোমার দলিল কি আর জান্নাতি বলার দলিলটা কি তোমার কোথায় পাবেন আল্লাহ সম্পর্কে তাহলে না জেনে মিথ্যা কথা বলা বা আউট কথা বলা তাই বলছেন যে ভালো মানুষ সম্পর্কে এই উম্মতের যে কোনো ভালো মানুষ সম্পর্কে আল্লাহ রহমতের আশাবাদী হবে যে ইনশাআল্লাহ জান্নাতি কথা বলবেন নিশ্চিত জান্নাতি উমুক না এটা না আর যদি দেখেন যে পাপিষ্ট তো জাহান্নামে সার্টিফিকেট দেবেন ওর মতো পাপি কেউ আছে সে তো জাহান্নামি আজকাল কিন্তু অনেকে বলে এরকম এটাও আপনার বলার অধিকার নেই তবে আশঙ্কা যারা মন্দ কথা কাজে লিপ্ত হয়েছে তাদের সম্পর্কে আহলে সোনাদ জামাত কি করে আজাবের আশঙ্কা করে আর যারা মহসেনিন সৎকর্মশীল তাদের সম্পর্কে রহমতের আশা রাখে ওয়াহাদ আসলুন মেন ওসুল আকিদা এটি হচ্ছে আকিদার একটি মৌলিক বিষয় আকিদার একটি মৌলিক বিষয় তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে তরতি বা সিরিয়ালে ফজিলতের ক্ষেত্রে কারণ আমাদের আজকের বিষয়বস্তুর মধ্যে একটি কি আছে ও বয়ান ও তাফাজল সাহাবাই কেরামদের একের অন্যের ওপর শ্রেষ্ঠত্ব বা ফজিলতের বর্ণনা তো বলছেন যে আহলে সনাতল জামাত একরার করে বা স্বীকৃতি দান করে বা বিশ্বাস করে কি যা আমিরুল মমিন আলী ইবিন আবি তালিব রাজি আল্লাহ তালান থেকে মোতাওয়াতের সূত্রে বর্ণিত মোতাওয়াতের মানে বহু একবার স্পষ্ট প্রমাণিত বহু সূত্রে প্রমাণিত মোতাওয়াতের সবচাইতে শক্তিশালী সূত্র সনদের ক্ষেত্রে আর তারপরে মশহুর তারপরে আজিজ তারপরে গরিব এই চারটা স্তরে হাদিসে যারা মোস্তলার হাদিসের ক্লাস বেশ কয়েক বছর আগে করেছিলাম আমরা কিছু ইন্টারনেটে আছে ক্লাসগুলি হতে আছে তো মোতামাতের সূত্রে বর্ণিত হয়েছে আলী রাজি আল্লাহ তালান থেকে এবং অন্যান্য সাহাবাই কেরাম থেকেও মিন এই বিষয়টি আন্না খেয়ার হাজ ওম্মা বাদা নবী আবু বাকর সোম্মা উমার এ উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নবী সাল্লা সাল্লামের পরে কে অবাকার এক নম্বর তারপরে সোম্মা উমার তারপরে উমার তারপরে ওসমান তৃতীয় স্তরে রাখেন উসমানকে আলী আর চার নম্বরে রাখেন আলী রাজি আল্লাহ তালকে আহর সতাল জামাত কামাদ আলহিল আসার যেমন বিভিন্ন হাদিসগুলি বা আসার মানে সাহাবাহিক উক্তিগুলি প্রমাণ করে ওকামা আজমা সাহাবাতু যেমন সাহাবা ইকরামদের এজমাও রয়েছে আল্লাহ তকদিমে উসমান আফিল বায়াতে বায়াতের ক্ষেত্রে খেলাফতের বায়াতের ক্ষেত্রে উসমানকে আলীর আগে রাখা যখন উমার রাজি আল্লাহ তালার উপরে খেলাফতির বিষয়টি আসলো যে কে খালিফা হবেন তখন উমার রাজি আল্লাহ তালা কি করেছিলেন তরিকাটা কি অবলম্বন করেছিলেন জানা আছে হম ছয় জন দশজন কেন বলছেন ছয় জন ছয়জনকে কি করেছিলেন হম সুরা সদস্য ছয় জন বিশিষ্ট সুরা একটা কায়েম করে দিয়েছিলেন এই ছয় জন মশওয়ারা করে পরামর্শ করবেন মদিনার হ্যাঁ, যারা সাহাবাইকান রয়েছে বাকি তাদের একটু পরামর্শের ভিত্তিতে তাদের পরামর্শ নিয়ে ছয় জনের মধ্যে দুইজন হচ্ছেন হ্যাঁ, হ্যাঁ যাদেরকে যাদের একজনকে খেলাফত দেওয়ার মানে প্রস্তাব উঠল ওসমান রাজিয়া একটা প্রস্তাব আর একটা প্রস্তাব হচ্ছে আলী রাজি আল্লাহ তালানহকে এই ক্ষেত্রে মদিনার বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার কাজটি করেছেন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালান আসাম সবগুলি কিন্তু আসাম অবস্থায় যে ছয়জন ছিল তো তারপরে তিনি দেখলেন যে উসমান রাজি আহতাল সমর্থকের সংখ্যা আলী রাজি আহতার সমর্থকের চাইতে বেশি তখন ওসমান রাজি আল্লাহ তালানহকে কি করা হইল হ্যাঁ খলিফা বানানো হইল মশওয়ারা পরামর্শের ভিত্তিতে যে পরামর্শের কথা সুরার কথা আল্লাহ করেন এখানে বর্ণনা করেছে দুটি আয়াত তাই বলছেন যে সাহাবাইকরামদের তাহলে এজমা হয়েছে কিসের ওপর যে উসমান রাজি আল্লাহ তো বায়াতের ক্ষেত্রে আলীর আগে তিনি খলিফা হয়েছেন এর উপর এজমা কার হয়েছে সাহাবাইকরামদের এজমা ঐক্যমত রয়েছে আর এজমা কিন্তু একটি দলীয় শরীয়তের উসমান আল্লাহ তকদিম আবি একটি বিষয় হচ্ছে খেলাফতের মাসআলা আর একটি বিষয় হচ্ছে ফজিলতের শ্রেষ্ঠত্বের মাসআলা দুটি মাসলা আলাদা করে মনে রাখবেন তাহলে কথাগুলি স্পষ্ট হয়ে যাবে ও উসমান আর আলী এই দুইজনের মাঝে খালিফা কে আগে এই ক্ষেত্রে জেনে রাখতে হবে যে সাহাবাইকরাম যখন এজমা হয়ে গেছে যে তৃতীয় খালিফা হচ্ছেন আমাদের উসমান তখন খেলাফতের ক্ষেত্রে তৃতীয় খালিফা বারহাক হক খলিফা ওসমান আর চতুর্থ খালিফা রাশেদ বারহাক আলী রাজ আর একটি মশলা কি বললাম ফজিলতের মশলা যে আবাকার ওমার তারপরে উসমান শ্রেষ্ঠ নাকি আলী শ্রেষ্ঠ এই বিষয়টিতে কিছু আহলে সন্ন্যতের ইখতলাফ রয়েছে ওই কথা বলছেন মা অথচ আন্না বাজ আহলে সন্না কিছু আহলে সন্ন্যত কান ইখতলাফ উসমান আলী রাজি আল্লাহ আনহমা উসমান এবং আলী রাজি আল্লাহ আনহমা সম্পর্কে তারা মতবিরোধ করেছে তাদের ইখতলাফ হয়েছে কি হ্যাঁ এই বিষয়টি আইহমা আফজাল যে তাদের দুইজনের মাঝে কে উত্তম কিন্তু ইখতলাফ হইল মাদা ইতিফাক আলা তকদিম আবি বাকর ওমার হ্যাঁ তারা আবার সবাই একমত সমস্ত আলোচনাতে একমত যে আউ আকার আগে আর তারপরে ওমান আর তারপরে এখন উসমান না আলী তাহলে আউ বাকার আর ওমারে কোন ইখতলাফ ছিল না কেউ বলেনি আহলে যে আলী আউ বাকারের চাইতে বা ওমারের চাইতে শ্রেষ্ঠ এ কথা কেউ বলে না এই কথা আহলে কেউ বিশ্বাস করেনি আর করে না কথা বোঝা গেছে যেটা রাফেজি শিয়ারা বলছে রাফেজি শিয়ারা বলছে না রসুল্লাহামের পরে কে খলিফা হইতো খেলাফত হচ্ছে আলীর হকদার হক আলী হকদার হবে খেলাফতের এরা সব দখল করেছে অবুজবিল্লা জি এবং সেই ক্ষেত্রে তারা কাফেরও বলে গুমরাহ বলে আজাহান্নাই বলে সবকিছুই বলে এর আফেজ শিয়ারা আহলে কিছু লোকের ইখতলাফ হয়েছে কিসের বিষয়ে ফজিলতের বিষয়ে যে ওসমান উত্তম না আলী উত্তম অধিকাংশ আহলে সোনাদ কি বলছেন হ্যাঁ ওসমান উত্তম আর এটাই সঠিক কিন্তু কিছু আহলে সোনাদ কি বলেছে যে আলী উত্তম ফজিলতের দিক থেকে ফাকাদ্দামা কমন এই এই বিষয়ে তিনটি মত রয়েছে দুটো মত বর্ণ করলাম আরেকটি মত শুনবেন সেটা হচ্ছে যে আমরা কিছু বলবো না নীরব এটাও বলবো না ওটাও বলবো তাওয়াকুফ ফকাদ্দামা কমর উসমান একদল আহলে সন্ন্যাত উসমান রাজি আল্লাহ তালানহকে প্রাধান্য দিয়েছেন যে তিনি শ্রেষ্ঠ তিন নম্বরে ওয়াসাকাতু তারপরে তারা চুপ থেকে আর কিছু বলেন ওয়ারাব্বাউ বে আলী ইন আর চতুর্থ নম্বরে বলেছেন আলীর কথা ওয়াকাদ্দামা কমন আলিয়ান আরেক দল আলী রাজি আল্লাহ তালাহকে প্রাধান্য দিয়েছেন বলছেন তিনি শ্রেষ্ঠ হ্যাঁ আর তারপরে ওসমান ওয়া কমন তাওয়াকাফু আর তৃতীয় দল নীরব থেকেছেন তকফ মানে কথা বলতে চাননি এই বিষয়ে যে আমরা কিছু বলবো না দুইজনের মাঝে ফজিলত দেব না জি এইরকম হাদিস রয়েছে আমরা রসুল্লাহ আবু বাকার বলতাম ওমার বলতাম আর তারপরে আমরা কেউ কাউকে কারো ওপর ফজিলত দিতাম না এগুলো তাদের এই ধরনের এগুলি দলিল লাকিন ইস্তাকার আমর আহলি সুন্নাত আলা তাকদিম ওসমান আলা আলী তবে ইমনে তাইম রাহেমাল্লাহ বলছেন যে আহলে সনাতল জামাতের এই বিষয়ে এখতলাফ কিছু থাকলেও মানে কিছু আহলে সন্ন্যত আলী রাজি আল্লাহ তালানহকে উসমান ফজিলতের ক্ষেত্রে প্রাধান্য খেলাফতের ক্ষেত্রে নয় ফজিলতের ক্ষেত্রে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত আহলে সন্ন্যতরা একমত হয়েছে কিসের ওপর যে উসমান আলী রাজি আল্লাহ তালানহর চাইতে শ্রেষ্ঠ ওই তরতিবে যেই তরতিবে তাদেরকে আল্লাহ খালিফা বানিয়েছেন হ্যাঁ সাহাবাই কেরামদের পরামর্শের ভিত্তিতে অর্থাৎ যেমন খেলাফতের ক্ষেত্রে তৃতীয় ওসমান রাজি আল্লাহ তেমনি ফজিলত মর্যাদার ক্ষেত্রেও তৃতীয় স্থানে জি এই ছিল ইমাম ইমিনা তাইমা কথা যে কথাটি শেষখানে বললাম শেখ সাল ফৌজান বলছেন ওয়াহাদ আল বাহসুয়াতামান মাস আল্লাহ তাইনি এই যে শেষকার আলোচনাটি এতে দুটি মাস আলা রয়েছে কি রয়েছে দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে আল উল্লাহ মাস আলাতুল খেলাফা খেলাফতের মাসলা আসানিয়া দ্বিতীয় মাসলা হচ্ছে মাসালাত তাফজিল ফজিলত শ্রেষ্ঠত্বের মাসলা যে ওসমান আলীর মধ্যে শ্রেষ্ঠকে আর একটা হচ্ছে ওসমান আলীর মধ্যে কে আগে খলিফা হওয়ার হক রাখেন তারাও বায়াত করেছিলেন এমনকি স্বয়ং আলী রাজি আল্লাহ তালান হোক বায়াত হয়েছিলেন উসমান রাজুদ্দার কাছে তাদের এজমা ফাঁকাত আজমাও এজমা ছিল আহলে সোনাতল জামাতের এজমা এবং সাহবাই খাদের এজমা কি আফজাল হাজহিল ওম্মা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ নবীর পরে আবু তারপরে ওমার আর তারপরে ওসমান খেলাফতের ব্যাপারে ওয়াখতালাফুফে উসমান ও আলী আইহম আফজাল তবে তারা ইখতলাফ করেছে আলে সোনাতরা উসমান এবং আলীর মাঝে কে বেশি ফজিলত রাখে কে বেশি ফজিলত রাখে শেখ এই বিষয়টিতে তিনটি উক্তি নকল করেছেন তিনটি উক্তি যা শোনালাম আপনাদেরকে জি তারপরে ইবনে কোনটিকে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ যে ওসমান হ্যাঁ যেমন খেলাফতে তিনি তৃতীয় তেমনই শ্রেষ্ঠত্ব তিনি এই উম্মতের তৃতীয় সাহাবি জি এর দলিল হিসাবে বলছেন আশার শেখ তারজিহ রাইল আউ্বাল ইবিন তাইম রাহমাল্লাহ প্রথম মতটিকে প্রাধান্য দিয়েছেন মানে উসমান হচ্ছে শ্রেষ্ঠ ওয়াহুয়া তাকদিম উসমান উসমানকে প্রাধান্য দিয়েছেন খেলাফতেও যেমন একমত তেমনি এটাও ঠিক যে ফজিলত তিনি আগে লে অমরিন কয়েকটি কারণে কারণগুলি শুধু বয়ন করে দিই যেটা কিতাব ছিল না ইবিন তাইমের কথায় একটি কথা শুধু এসছে আন্না হাজা হুয়াল্লি তালেহিল ওয়ারেদা ফি ওসমান ওসমান রাজি আল্লাহ ফজিলতে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেগুলি এটা প্রমাণ করে যে ওসমান রাজি আল্লাহ ফজিলত আলীর চাইতে বেশি দুই নম্বর এজমা উস সাহাবা সাহাবা এখানে যখন এজমা হয়ে গেছে কিসে বায়াতের ক্ষেত্রে কার সাথে বায়াত করেছেন আগে ওসমানের সাথে তখন আমরাও সেই তরতিবটাকে ঠিক রাখলাম সাহাবাই কেরামদের অমাজাক ইল্লা আন্ন আফজালু আর এটা এই জন্য সাহাবিরা করেছেন যে তারা ভালো জানতেন যে আলীর চাইতে তুলনামূলক সার্বিক দিক থেকে দেখলে উসমান রাজি আল্লাহ তালান হচ্ছে উত্তম কিছু কিছু দিক থেকে আলী শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই যেমন আত্মীয়তার দিক থেকে হ্যাঁ জামাই হওয়ার দিক থেকে বুঝতে পারছেন না আর উসমান দূরের আত্মীয় যদিও তারাও করাইশের কিন্তু দূরের আর আলী হচ্ছেন বনু হাসেন এসব দিক থেকে ফিল ফিল খেলাফা তাদের তরতিবটা হবে ফজিলতে যেমন খেলাফতে তরতিব তিন নম্বর আন্ন ইস্তাকার আমর আহলিসম আল্লাহ তাকদিম ওসমান আলী তিন নম্বর যে যুক্তিটি বয়ান করেছেন ইবিন সেটা হচ্ছে যে শেষ বেশ আহলে সন্ন্যত আল জামাত একমত হয়ে গেছে যে ওসমান আগে আর তারপরে আলী রদি আল্লাহ আনহমা রদি আল্লাহ আনহম আব্দুর রহমান বিন আউফ সম্পর্কে শুধু বলে দিই আব্দুর রহমান আউফ আলী রাজি আল্লাহ তালানুকে বলেছিলেন মদিনায় ঘুরে ঘুরে খবর নিয়ে যে কাকে বানানো যায় খলিফা তারপরে বলছেন আলিক ইন্নি নাজার তো আমরা নাসে আমি লোকজনের অবস্থার দিকে আমি দেখলাম ফালাম আর আহম ইয়াদেল না উসমান তাদেরকে দেখছি না যে উসমানের সমান কাউকে মনে করছে সবার ঘরে খবর টবর নিয়ে বললেন আলীকে যে দেখো আমি সবার খোঁজ খবর নিয়ে দেখলাম উসমানের মোকাবেলায় কাউকে রাখছে না তার মানে তুমি আপনি খলিফা হবেন না এখন খলিফা ওসমানী হোক কালা আবু আইয়ুব আবু আইয়ুব বলছেন মাল্লাম ইউকাদ্দম উসমান আলী ফাকাদ আজরা বিল মহাজেরিন আনসার কেউ যদি উসমান রাজি আল্লাহ আলীর ওপর শ্রেষ্ঠত্ব না দেই হ্যাঁ বিশেষ করে খেলাফতের ক্ষেত্রে যেখানে সাহাবাই কেরামরা মশার ভিত্তিতে করেছেন তাহলে তার মহাজেরিন আনসারদের মানহানি করল কথাটা বুঝেছেন সহজ কথা বুঝলেন না আমরা দু তিনজন শেখ যদি একটা সিদ্ধান্ত করে দিই আর তারপরে আপনারা বলে যে না না এই সিদ্ধান্ত এটা ঠিক হয়নি এইটা ঠিক তাহলে আমাদের কি করলেন আমাদের সাথে মানা অপমান করলেন না মুহাজিরিন আনসাররা সুরার ভিত্তিতে ফয়সলা করলেন যে এখন আমাদের খলিফাকে ওসমান হ্যাঁ ঠিক কিনা আর তারপরে যদি কেউ ইখতলাফ করে যে না ফজিলতের ক্ষেত্রে উসমান যাতে বেশি ফজিলত তাকে মর্যাদা রাখা আলী তাহলে মানহানি করলো না জি অবশ্য মানানি করলাম আমরা সাধারণ কমন সেন্স বলছি একজনকে যদি ইফতার ক্যাম্পের একজন দায়িত্ব ধরেন আমাদের আমির বানিয়ে দিলাম আর তারপরে একজন কিচ্ছু যদি না বলে শুধু এই কথা বলে যে অমুকে দায়িত্বটা দিয়েছে অমুকের চাইতে মোবারক বেশি ভালো হতো মানহানি হইল না হইল না অবশ্যই জি হ্যাঁ। ফাহাজা দলিল আলা আন্না উসমান আফজাল এটা প্রমাণ করে যে উসমান হচ্ছে বেশি শ্রেষ্ঠ লিয়ান্নাহদ্দমুখতের তারা বাধ্যতামূলক করেননি তার স্বাধীন স্বেচ্ছাই তাকে পছন্দ করেছেন এবং আগে বাড়িয়েছেন মশওয়ার বাদা তাসাওয়ারে পরামর্শের ভিত্তিতে ওয়াকানা আলিউন রাজি মিন জুমলাতে মান বায়াহ আলী রাজি আল্লাহ তারা ওই সব লোকদের অন্তর্ভুক্ত যিনি বায়াত নিয়েছেন তিনিও বায়াত হয়েছেন এর সাথে উসমানের সাথে আমি আপনার খলিফা মানলাম ওয়াকান ইকিমুল হুদুদ বেনিয়াদিহি বরং উসমান রাজি বারো বারো বছরের খেলাফত আমলে আলী রাজি আল্লাহ আনহ উসমান রাজি হুকুমে হ্যাঁ হুদুদ মানে দণ্ডবিধান কায়েম করতেন উসমান রাজি বলতেন যে এই কাজটি করেন আর উনি করতেন এই কাজটি দণ্ডবিধান কায়েম করা কাউকে সে বেত্রাঘাত করা হোক যেমন মদের শাস্তিতে অথবা ধরেন আরো যেসব শাস্তিগুলিতে রয়েছে বেত্রাঘাত রয়েছে বা আরো যেসব হদুদ রয়েছে এইগুলোর ক্ষেত্রে এই ছিল আজকের আলোচনা আর সময় যথেষ্ট হয়ে গেছে এখানে শেষ করি ইনশা আল্লাহ তালা বাকি এই বিষয়ের সাথে কাছাকাছি সম্পর্কিত আরো সমস্যাগুলো আসছে যেগুলি বর্ণনা করবো ইনশা আল্লাহ আহলে বাইদ এবং আলী রাজি আল্লাহ তালাহ যে তিনি চতুর্থ খলিফা বিষয় সম্পর্কে সুবাহানক আল্লাহামদিক আসাদ আল্লাহ ইলাহা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক يا كريمان منه قرآن كريم رتل القلب سطورا من ضياء